সকল ব্যথার বোঝা বইতে পারে সব জ্বালা যাতনাও সইতে পারে বিপদ আপদ এলে খোদাকে ডাকে তার দয়া করুণায় ভরসা রাখে হারায় না হুঁশ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ সকল ব্যথার বোঝা বইতে পারে সব জ্বালা যাতনাও সইতে পারে সকল ব্যথার বোঝা বইতে পারে সব জ্বালা যাতনাও সইতে পারে বিপদ আপদ এলে খোদাকে ডাকে তার দয়া করোনায় ভরসা রাখে হারায় না হুঁশ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ দুনিয়ার আচরণ বড়ই নিঠুর বিষের পেয়ালা যেন সে সেই বিষ পান জানি করতেই হয় মানুষ নামের হেন যে দুনিয়ার আচরণ বড়ই নিঠুর বিষের পেয়ালা যেন সে সেই বিষ পান জানি করতেই হয় মানুষ নামের হেন যে জীবনের পথে তাই জীবনাকে মরণ জয়ের কথা স্মরণে রাখে জীবনের পথে তাই জীবনাকে মরণ জয়ের কথা স্মরণে রাখে সিংহ পুরুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ সকল ব্যথার বোঝা বইতে পারে সব জ্বালা যাতনাও সইতে পারে বিপদ আপদ এলে খোদাকে ডাকে তার দয়া করুণায় ভরসা রাখে হারায় না হুঁশ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ উড়ায় না শূন্যে যে মিথ্যে ফানুষ সত্যি তার সাধনা আলে আর আলো তারে করে না বেহুশ আলো তারি আলোচনা উড়ায় না শূন্যে যে মিথ্যে ফানুষ সত্যি তার সাধনা আলে আর আলো তারে করে না বেহুশ আলো তারি আলোচনা ছলনার পাশা খেলে গতি না হারায় শপথের গান গে কাজ করে যায় সাহসী পুরুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ আগুনে পোড়ালে খাঁটি সোনা হয়ে যায় সে কথা তো সবাই জানে গভীর রাত্রি শেষে ভোর এসে যায় সে কথা তো সবাই মানে আগুনে পোড়ালে খাঁটি সোনা হয়ে যায় সে কথা তো সবাই জানে গভীর রাত্রি শেষে ভোর এসে যায় সে কথা তো সবাই মানে সমুদ্র পাড়ি দিয়ে দারুচিনি বন দেখে দেখে ভরে যায় নাবিকের মন সমুদ্র পাড়ি দিয়ে দারুচিনি বন দেখে দেখে ভরে যায় নাবিকের মন সোনালি মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ সকল ব্যথার বোঝা বইতে পারে সব জ্বালা যাতনাও সইতে পারে বিপদ আপদ এলে খোদাকে ডাকে তার দয়া করুণায় ভরসা রাখে হারায় না হুশ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ